আনাস ইবনু মালিক রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন জুমার দিন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম খুদ্বা দিচ্ছিলেন তখন লোকেরা দাঁড়িয়ে উচ্চৈস্বরে বলতে লাগলো হে আল্লাহ রসুল বৃষ্টি বন্ধ হয়ে গেছে গাছপালা লাল হয়ে গেছে এবং পশুপাল মরে যাচ্ছে আপনি আল্লাহর নিকট দোয়া করুন যেন তিনি আমাদের উপর বৃষ্টি বর্ষণ করেন তখন তিনি বললেন হে আল্লাহ আমাদের উপর বৃষ্টি বর্ষণ করুন এভাবে দুবার বললেন বর্ণনাকারী বলেন আল্লাহর কসম আমরা তখন আকাশে একখণ্ড মেঘও দেখতে পাচ্ছিলাম না হঠাৎ মেঘ দেখা দিল এবং বর্ষণ হলো তিনি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মিম্বর হতে নেমে সালাত আদায় করলেন অতপর তিনি চলে গেলেন তখন হতে পরবর্তী জুমা পর্যন্ত বৃষ্টি হতে থাকে অতপর যখন তিনি দাঁড়িয়ে জুমার খুদ্া দিচ্ছিলেন তখন লোকেরা উচ্চস্বরে তার নিকট নিবেদন করল ঘরবাড়ি বিধ্বস্ত হচ্ছে রাস্তা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তাই আপনি আল্লাহর নিকট দোয়া করুন যেন আমাদের হতে তিনি বৃষ্টি বন্ধ করেন তখন নবী সাল্লাহ সাল্লাম মৃদু হেসে বললেন হে আল্লাহ আমাদের আশেপাশে আমাদের উপর নয় তখন মদিনার আকাশ মুক্ত হল আর এর আশেপাশে বৃষ্টি হতে লাগলো মদিনায় তখন এক ফোঁটা বৃষ্টিও হচ্ছিল না আমি মদিনার দিকে তাকিয়ে দেখলাম মদিনা যেন মুকুটের ন্যায় শোভা পাচ্ছিল